এমাম এমাম আলী নকি আলাইসালামের শাহাদাতের দিন তাই ওনার শাহাদাত উপলক্ষে আগে আমি আপনাদের সকলের খেদমতে তাজিয়াত পেশ করতে চাই সকলকে আন্তরিক সহানুভূতি और श्रद्धांजलि जनाई इमाम अली ने अलैहिस्सलाम उनर पिता इमाम मोहम्मद तकी अलैहिस्सलाम और उनर माता जनाब समाना खातून দুশো बारो हजरीते মদিনায় উনি জন্ম নিয়েছিলেন পাঁচ রজব আর অন্য আর এক রবায়ত হিসাবে পনেরোই জিলহিজ্জা দুশো বারো হিজড়িতে উনি জন্মগ্রহণ করেছিলেন মদিনায় আর তেসরা রজব দুশো চুয়ান্ন হিজড়িতে উনি শাহাদত বরণ করেন মতামিদ আব্বাসি ওনাকে বিষ দিয়ে শহীদ করিয়েছিল ইমাম আলী আন্নকি আলাইসাল্লাম উনি মদিনায় বসবাস করছিলেন কিন্তু যুগের বাদশারা জালিম শাসকরা কখনো ইমামদেরকে বা আহলে বায়তকে শান্তিতে থাকতে দেননি ইমাম হাদি আলাইসালাম মদিনায় থেকে নিজের দায়িত্ব পালন করছিলেন অর্থাৎ নবীর উম্মাতের হেদায়ত করছিলেন কারবালার ঘটনার পরে একটা জিনিস ক্লিয়ার হয়ে গিয়েছিল উম্মাতে মুসলিমার জন্যে যে মুসলিম দেশের শাসকরা রাজারা বা হাকিমরা তারা জোরপূর্বক হয়তো রাজিত্ব লাভ করতে পারে কিন্তু এরা নবীর পরে উম্মাতের অভিভাবক নয় বা নবীজির পরে ওনার উত্তরাধিকারী নয় বা ওনার প্রতিনিধি হিসেবে নয় নবীর পরে যদি নবীর কেউ প্রতিনিধি হয়ে থাকেন তো ওনার আহলে ব্যয়েত জানাদের সম্পর্কে নবী বলেছেন লাহমম লাহমি ও দমহম দমি ইউলিমনি মা ইউলিমহম ও ইয়াহদনি মা ইয়াহদনহম আনা ওহিব্বলে মানে আহাব্বাহম এই আমার আহলে ব্যয়েত এদের রক্ত আমার রক্ত এদের মাংস আমার মাংস যে আমার আহলে ব্যাতকে ভালোবাসবে সে আমাকে ভালোবেসেছে যে আমার আহলে ব্যাতের কথা মতো জীবনযাপন করবে সে আমাকে অনুসরণ করেছে আমাকে অনুগমন করেছে আমার ইত্তেবা করেছে আর যে আমার আহলে ব্যাতকে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে দুঃখ দিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে আমাকে আঘাত করেছে বা আমাকে দুঃখ দিয়েছে আনা হার বললে মানে হারা বহুম যারা আহলে বায়াতের সঙ্গে যুদ্ধ করবে তারা আমার সঙ্গে যুদ্ধ করেছে বা আমি তাদের সঙ্গে যুদ্ধ করেছি আর নবীর সঙ্গে যুদ্ধে যারা আসবে বা নবীর বিপক্ষে যারা যুদ্ধ করবে এখানে বুঝে নেন তারা হকের উপরে হতে পারে না বাতিলের উপরে তো আহলে বায়াতের বিরুদ্ধে যে যখনই ছিল আল্লাহ রসুলের বাণীকে যদি আমরা দেখি তো তারা প্রকাশ্য বাতিলের ওপরে ছিল তাই ইমাম আলী আন্নাকি আল হাদি আলাইসালাম জানার বিশেষ পদবি হচ্ছে হাদি ওনার আসল নাম হচ্ছে আলী ইবনে মোহাম্মদ আলী ওনার নাম আর মোহাম্মদ ওনার পিতার নাম আলী ইবনে মোহাম্মদ আন্নাকি আল হাদি ও হাদি হাদি আন্নাকি হাদি মানে হেদায়তকারী হেদায়ত করনেওয়ালা আর নকি মানে যিনি পবিত্র পাক ছিলেন সমস্ত বিষয়ে ওনার জীবনে কখনো কেউ ক্ষুদ্রতম দাগ দেখাতে পারেনি মানে ওনার ক্যারেক্টারের উপরে ওনার ব্যবহারের উপরে ওনার আলাপ আচরণের উপরে কোনো প্রকারের কোনো খুদ কেউ খুঁজে পায়নি তাই ওনাকে সকলেই ভালোবাসতেন এই জিনিসটা জালিম বাদশারা অনেক অনেক সময় সহন করতে পারতো না যে আমরা যুগের রাজা আমরা হাকিম আমরা শাসক আমাদের অধীনে সবাই বসবাস করছে জীবনযাপন করছে কিন্তু আমাদেরকে ওইভাবে সম্মানে নজরে দেখছে না ওইভাবে আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না যেভাবে নবীর আহলে বা আহলে সঙ্গে জড়িত ব্যক্তি বিশেষ করে ইমামগণদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে তানাদের কথা যেমনভাবে মেনে চলা হচ্ছে আমাদের কথা কেউ তেমনভাবে মেনে চলছে না এই ছিল তাদের সবচেয়ে বড় ক্ষোভ বা অসুবিধা যে এই আহলে বায়ত থাকতে আমাদেরকে কেউ গুরুত্ব দিই না আর এটাই ছিল শত্রুতার মেন কারণ বা উদ্দেশ্য যারা সত্য মুসলমান ছিল যারা সত্যি মারেফাত রাখত তারা কখনো ওই রাজাদের দিনকে আপন করেনি যেহেতু বলা হয়েছে আন্নাস আলা দিন এ মুলুকহিম বেশিরভাগ প্রজারা বা রাজ্যে যারা বসবাস করে তারা নিজের বাদশার দিনকে ফলো করে তাতেই তারা তারা নিজেদের জন্য নিরাপত্তা মনে করে কিন্তু যারা সত্যবাদী হকের পথের পথিক তারা কখনো ওই দিনকে আপন করেনি যে দিন এলাহি দিন নয় নবীর দিন নয় বা নবীর আহলেবায়তের দিন নয় তাই ইমামে নকি আলাইসালাম হেদায়ত করছিলেন বিভিন্নভাবে উম্মাতে মুসলিমাকে গাইড করছিলেন ওদিকে যখন মোতবাক্কেল বাদশাহ হল তো মোতবাক্কেল নিজের গভর্নর মদিনায় যখন তার গভর্নর ছিল তাকে চিঠি লিখছে যে ইমাম আলী নকি আলাহ ইসলামের উপরে নজর রাখো যদি কোনো এমন কিছু দেখো যেটা আমাদের বিরোধিতা করে সঙ্গে সঙ্গে আমাকে জানাও সুতরাং জাসুস লাগিয়ে দেওয়া হয়েছিল গোয়েন্দারা খবর দিল ওনার গভর্নর লিখছে মোতাবাক্কিল আব্বাসী বাদশাহকে যে আস্তে আস্তে সমস্ত মদিনাবাসীরা ইমামে আলী নকি আলাইসালামের সমর্থক হচ্ছেন ইমাম আলী নকি আলাইসাল্লাম যা কিছু বলছেন তারা স্বেচ্ছায় সেটাকে মেনে তার উপরে আমাল করার চেষ্টা করছে মনে হচ্ছে যে তোমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে হয়তো তোমার উপরে আক্রমণ করে তোমার ওই রাজিত্বকে নিয়ে নেবে সুতরাং মোতাবাক্কেল যখন এই চিঠি পেল সঙ্গে সঙ্গে ওখান থেকে চিঠির উত্তরের সঙ্গে কিছু সৈনিক পাঠাচ্ছে যাও এমাম আলী নকিকে আমার এখানে নিয়ে আসো যখন আমার চোখের সামনে থাকবে আমার অন্ডারে থাকবে তখন আর ওই পাবলিক এসে সাধারণ মানুষ এসে সাক্ষাৎ করার সুযোগ পাবে না বা এমাম তাদেরকে যেভাবে এখন প্রস্তুত করছেন ওইভাবে প্রস্তুত করতে পারবেন না তবে মোতাবাক্কেল বড় চালাক ছিল এমামকে চিঠি লিখেছে এত সুন্দর মিষ্টি ভাষায় যে চিঠির কিছুটা অংশ আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই ওই চিঠি পাওয়ার পরে যদি ইমাম না যেতেন তো বিশ্বাস করুন ওই মোতওয়াক্কিল বাদশাহ ওই জালিম ইমামকে মদিনায় হত্যা করিয়ে দিত কাতল করিয়ে দিত আর তার জন্যে স্বয়ং ইমামকেই দায়ী করত যে আমি আপনাকে নিরাপত্তা দিতে চেয়েছিলাম আমি আপনাকে সুরক্ষা দিতে চেয়েছিলাম আমি আমার রাজিত্বে বা আমার দেশে আমার এখানে আপনাকে সমস্ত সিকিউরিটির মাঝখানে রাখতে চেয়েছিলাম কিন্তু আপনি সেটা অ্যাকসেপ্ট করেননি কবুল করেননি বলে আজ আপনার সঙ্গে এই দুর্ব্যবহার হয়েছে বা আপনার উপরে আক্রমণ হয়েছে বা হামলা করে আপনাকে শত্রুরা মেরে ফেলেছে সুতরাং এইভাবে চিঠি লিখছে মোতাবাক্কিল এমামে আলী নাকি আলাইসালামকে আলী ইবনে মোহাম্মদ আপনার সম্মান বা আপনাদের যে মর্যাদা আল্লাহ দিয়েছে তার থেকে ইনকার করার বা অস্বীকার করার শক্তি কারো নেই নবী ও নবীর আহলেবায়তকে আল্লাহ উচ্চ সম্মান দান করেছে তারা যেখানে থাকবে আল্লাহর বান্দারা তাদের সম্মান করবে সুতরাং আমি খবর পেয়েছি ওখানে মদিনায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আর হয়তো ওই ষড়যন্ত্রের শিকার আপনিও হতে পারেন মানে এটা একটা মানে লুকিত ভাষায় ধমকি ছিল মানে মতবাক্কেল বলতে চাচ্ছিল যদি আপনি আমার কথা না মানেন তো হয়তো আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন সুতরাং আগে লিখছে আলী ইবনে মোহাম্মদ আন্নাকি আল্লাহ আপনাদের সম্মানকে বজায় রাখুক যদি আপনি নিজে নিজের পরিবার সহ এমনকি নিজের সেবক বা খাদিমদেরকেও নিয়ে আমার এখানে চলে আসেন তো উচ্চ সম্মানের সঙ্গে আপনাকে রাখা হবে আপনার জীবন যাপন করার সমস্ত প্রয়োজনীয় জিনিস উপলব্ধি করে দেওয়া হবে আপনি এখানে নিরাপত্তায় থাকবেন কোনো অসুবিধা হবে না আপনি আপনার দিনের কাজ করতে থাকবেন আমরা নিজের রাজিত্ব চালাতে থাকব আপনি এখানে চলে আসুন আরও অনেক কিছু লিখেছে কি কি ফ্যাসিলিটি দেবে কি কীভাবে সেখানে ইমামকে রাখা হবে সব কিছু লেখার পরে শেষে লিখছে যদি আপনি আমার আবেদনকে না রাখেন তো আমি দুঃখ পাব আমি কষ্ট পাব আর যদি আপনি আমার আবেদনকে রাখেন তাহলে আমি নিজেকে গর্বিত মনে করব সম্মানিত মনে করব আর আমার আবেদন রাখার জন্যে আমি সর্বদা আপনার কৃতজ্ঞ থাকব এইভাবে চিঠি লিখেছে ইয়াহিয়া ইবনে হারসামার হাত দিয়ে চিঠি এমামের কাছে পৌঁছেছে ইমাম আলাইসালামের অনুগামী অনুসারী বা ওনার ভক্তবৃন্দ যারা ছিল তারা যখন খবর পেল তারা খুব দুঃখিত বা উজ্জিত উত্তেজিত হলো না মাওলা আপনি যাবেন না এটা জালিমের ষড়যন্ত্র বানু উমাইয়া বা আনু বা বানু আব্বাস কখনো আলে নবীকে বানি হাসিমকে নবী ও নবীর আহলে তারা ভালোবাসেনি আর আল্লাহ যে আপনাদেরকে সম্মান দান করেছে উচ্চ স্থান দান করেছে এরা তার প্রতি হিংসা রাখে সুতরাং মাওলা আপনাকে কোনো না কোনো মুসিবতে ফেলবে ইমাম নাকি আলাইসালাম নিজের চাহনেওয়ালাদেরকে মান্যওয়ালা অনুগামী অনুসারীদেরকে সান্ত্বনা দিলেন নিশ্চিন্ত থাকো আল্লাহ যতক্ষণ আমার হায়াত রেখেছে কারোর মারার শক্তি নেই জালেমরা বহুবার আমাদেরকে মারার চেষ্টা করেছে কিন্তু আল্লাহর কাছ থেকে আমরা একটা লিমিটেড পিরিয়ড বা সময় নিয়ে এসেছি তার আগে কেউ আমাদেরকে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে চুল পরিমাণে ক্ষতি করতে পারবে না আর এটাই ছিল বাস্তব ইমামে নকি আলাইসালাম উম্মাদকে নিজের অনুগামী অনুসারীদেরকে বললেন দেখো হায়াত মত আল্লাহর হাতে সে যদি আমাকে মারতে চায় তো হয়তো এই মদিনায়ও কোনো না কোনো বায়নায় সলনায় আমাকে মারবে আমি যদি ওখানে না যাই তো আমার মতের জন্যে পুরো দায়ী ও আমাকে করবে সুতরাং আমি ওকে সুযোগ দিতে চাই না কাল যেন এই কথা না বলতে পারে যে আমি এমামের রক্ষার জন্য সমস্ত ব্যবস্থা করেছিলাম নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম কিন্তু উনি আমার কথা শোনেননি বলে উনি মারা গেছেন বা ওনাকে হত্যা করা হয়েছে বা ওনাকে কাতল করা হয়েছে একটা বায়না পেয়ে যাবে আমি উম্মাতে মুসলিমাকে জালিমদের আসল চেহারা দেখাতে চাই তাদের রূপ দেখাতে চাই তাদের মোনাফেকাতকে আমি প্রকাশ করে দিতে চাই যে এদের অন্তরে কি আর এদের মুখের ওপরে কি চিঠিতে বড় ভদ্র ভাষা লিখেছে সম্মানীয় ভাষা ব্যবহার করেছে কিন্তু এই ইমামে আলী নাকি আলাইসালাম যখন সামেরা পৌঁছেছেন ইরাকে পৌঁছেছেন যেখানে বানু আব্বাসের রাজিত্ব চলছিল তো ওখানে এমন এক মুসাফির খানায় খানুস আলিক যেখানে গরিব দরিদ্র অসহায় বা যাদেরকে ছোট মনে করা হতো তাদেরকে সেখানে আশ্রয় দেওয়া হতো ওখানে নিয়ে নামানো হয়েছে তো একজন চাহনেওয়ালা এসে বলছে মাওলা দেখছেন বাদশাহ আপনার সম্মানকে আঘাত করার জন্যে কিভাবে এমন এক স্থানে আপনাকে নামিয়েছে যেখানে শহরের গরিব দরিদ্র অসহায় লোকেরা আসে এমাম বললেন চিন্তা করো না আল্লাহ যাদেরকে সম্মান দান করে তাদের সম্মানকে আঘাত করার শক্তি কারো নেই তুমি দেখতে চাও আমি কোথায় এসেছি আমি আল্লাহর অনুমতি ছাড়া নিজের বাড়ি থেকে বাইরে পা বাইর করি না সুতরাং আল্লাহর ইচ্ছায় আমি এখানে এসেছি আর সেই আমার রক্ষা করবে সেই আমার সম্মানের হেফাজত করবে সুতরাং ইমাম বললেন ডান দিকে দেখাও ডান দিকে তাকাও দেখো তখন ডান দিকে দেখছে দেখছে ফুল বাগান বাম দিকে তাকাও বাম দিকে দেখছে সুন্দর ফসল পাতি লেগে আছে হরিত ফসল দেখতে খুব সুন্দর লাগছে তখন সে এলাকা যে একটা ছোট বা তুচ্ছ এরিয়া ছিল এমাম যেদিকে ইশারা করছেন এলাকা সুন্দর হয়ে যাচ্ছে দেখার মতো হয়ে যাচ্ছে ফুল বাগান ফলের বাগান তৈরি হয়ে যাচ্ছে এমাম ওই সাহাবিকে বললেন আমি যদি চাই তো এই এলাকাকে পুরো স্বর্গের রূপে পরিবর্তন করে দিতে পারি কিন্তু বাদশাহ যখন খবর পাবে ও আরও হিংসা করবে আর আমাকে হয়তো এখান থেকে আরও তুচ্ছ স্থানে শিফট করার চেষ্টা করবে সুতরাং আমি অপেক্ষায় আছি দেখি ও কী বলতে চায় বা কী করতে চায় ইমাম এক রাত সেখানে কাটালেন দ্বিতীয় দিন বাদশার তরফ থেকে ওনাকে স্বাগত করা হয়েছে আগমনের জন্যে সেপাহীদেরকে পাঠানো হয়েছে আর দরবারে চিন্তা করুন একে বলে আল্লাহর দেওয়া সম্মান দরমানে দরবানে দরবারে আগে থেকে বাদশাহ ইমামকে মারার জন্যে সমস্ত প্ল্যান তৈরি করে রেখেছিল আর ওনাকে অপমান করার জন্যে সমস্ত গার্ডকে যারা পাহারাদার ছিল রাজমহলে বা রাজপ্রাসাদে যারা ডিউটি করছিল কোনো বড় মেহমান আসলে তারা স্বাগতম জানাতো সালাম স্যালুট মারত বা খুব সুসম্মানের সঙ্গে বাদশাহ দরবার নিয়ে যাওয়া হতো আর আগে থেকে সেখানে শহরের সম্মানিত ব্যক্তি অজির মুশির সকলকে উপস্থিত থাকতে হতো ইমামকে স্বাগত করার জন্যে ওইভাবে সমস্ত ব্যবস্থা করা হয়েছিল কিন্তু বাদশাহ বলেছিল খবরদার ইমাম যখন প্রবেশ করবে তোমরা কেউ যেন দাঁড়াবে না এটা আমার হুকুম আমিও বসে থাকব তোমরাও বসে থাকবা এমাম এখানে এসে যেন লজ্জিত হন নিজেকে ছোট মনে করেন যখন কেউ ওনাকে সম্মান করবে না উনি লজ্জিত হবেন বা দুঃখ পাবেন সুতরাং এইভাবে প্ল্যান করে রেখেছিল আল্লাহর মর্জি কি দেখুন যখন ইমাম ওই মুসাফিরখানা থেকে বাদশার দরবারের দিকে যাচ্ছেন তো দুই সাইডে বাদশার সৈনিকরা ঘোড়সওয়ার বা পায়ে হেঁটে সৈনিকরা ছিল আর এমামকে কিন্তু কোনো সওয়ারিতে নিয়ে যাওয়া হয়নি এমামকে পায়ে হেঁটে যাওয়া যেতে হয়েছিল এমাম যখন ওই দরবারে প্রবেশ করলেন বিশ্বাস করুন হিস্ট্রি লিখছে এমামকে দেখে রাজপ্রাসাদে যত লোক ছিল গার্ড ছিল মেহমানরা ছিল সবাই দাঁড়িয়ে পড়েছে এমনকি স্বয়ং বাদশাহ মোতাবাক্কিল সকলকে দেখে সেও দাঁড়াতে বাধ্য হয়েছে স্বাগত করেছে পাশে বসিয়েছে কিছুক্ষণ পরে বিশ্রামের বাহানায় ইমামকে বলছে আপনি কামরায় বিশ্রাম করুন আপনার আরামের জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে এমাম যখন কামরার ভেতরে প্রবেশ করেছেন বিশ্রামের জন্যে তখন ওই মোতাবাক্কেল বাদশাহ দরবারিদেরকে ওজির মুশিরদেরকে সবাইকে জিজ্ঞেস করছে আমি তো তোমাদেরকে মানা করেছিলাম যে এমাম আসলে কেউ তোমরা দাঁড়াবে না কেউ সম্মান করবে না ওনাকে আমি লজ্জিত করতে চেয়েছিলাম কিন্তু তোমরা সবাই কেন দাঁড়িয়েছিলে তখন পুরো দরবারে যত ওজির মুশির বা গার্ড ছিল সবাই এক বাক্যে বলল আমরা না চেয়েও দাঁড়িয়ে পড়েছি জানি না আমরা কি একটা প্রভাবিত হয়েছিলাম ওনাকে দেখে যে ওনাকে দেখে বসে থাকার শক্তি আমার ছিল না আমাদের ছিল না ওই দরবারে একজন ইমামের চাহনাওয়ালার ছিল সে তখন বলছে বাদশাহ আল্লাহ যাদেরকে সম্মান দান করে মানুষ তাকে কখনো লজ্জিত বা অপমান করতে পারবে না আর এটাই বাস্তব সব সময় মনে রাখবেন জীবনে চলার পথে ওঠার পথে যদি আল্লাহ আপনাকে সম্মান দান করে তো সত্তর হাজার চেয়েও আপনার সম্মানকে আঘাত করতে পারবে না তারা যত চেষ্টা করবে আপনাকে অপমান করার বা লজ্জিত করার তারা লজ্জিত হবে তারা অপমানিত হবে কেননা আল্লাহর দোয়া সম্মানকে কেউ আঘাত করতে পারে না আহলে বায়তকে আল্লাহ মর্যাদা দান করেছেন আহলে বায়াতের সাতকায় এই দুনিয়ায় সব কিছু সৃষ্টি এই দুনিয়ার মানুষ যে সমস্ত আল্লাহর নিয়ামাত থেকে লাভবান হচ্ছে তার সম্পর্কে আল্লাহ নিজে বলছে ইন্নিমা খালাক্তুসামা মবনিওয়ালা আরদাম মদিওয়ালা কামরাম মনিরা ওলা শামসাম মদিওয়ালা ফলাকান ইয়াদুরওয়ালা বাহরে ইয়াজিওয়ালা ফুলকান তাসরি ইল্লাফি মহব্বতে হাউলাইল দিন হুম তাহতাল কেসা এই সব কিছু আহলে বায়াতের ভালোবাসায় সৃষ্টি সুতরাং এই সৃষ্টি কখনো আহলে ব্যয়েতের বিরুদ্ধে যেতে পারবে না আর যদি যায় তো তারাই ক্ষতিগ্রস্ত হবে তারাই লজ্জিত হবে তারাই অপমানিত হবে আর ইতিহাস তুলে দেখুন নবীর থাকাকালীন বা নবীর পরে যখন যারা আহলে ব্যয়েতের বিরুদ্ধে এসেছে তাই নবীর সাহাবিরা হোক তাবেই হোক আর তাবে তাবেই হোক সবাই লজ্জিত হয়েছে সবাই অপমানিত হয়েছে আর এটা আল্লাহর সিস্টেমে ছিল থাকবে আছে ইমাম আলী নাকি আলাইসালাম যে কামরায় প্রবেশ করেছিলেন সেই কামরার বাইরে বাদশার হুকুমে কিছু হিংস্র পশু ছেড়ে দেওয়া হয়েছিল যাতে এমাম যখন বাইরে আসবেন তো এই হিংস্র পশুরা আক্রমণ করে যেন ইমামকে খেয়ে ফেলে বা মেরে ফেলে এইভাবে পদক্ষেপ নেওয়া হয়েছিল ইমাম আলাই ইসলামের বিরুদ্ধে আর বাদশাহ এই দৃশ্য দেখার জন্যে নিজে রাজমহলের ওপরে চলে গিয়েছিল যে আমি দেখতে চাই কিভাবে আমার চোখের সামনে বানি হাসিমের রক্ত এই পশুরা জমিনের উপরে ফেলবে সুতরাং ইমাম প্রয়োজনে কামরার বাইরে আসলেন যখন বাইরে আসলেন ইতিহাস বলছে ওই হিংস্র পশুরা বাঘ বা সিংহ যা কিছু সেখানে ছাড়া হয়েছিল তারা এমামের পায়ের ওপরে এসে মাথা রেখে দিয়েছে পা চুম্বন করছে ইমাম বড় আদরের সঙ্গে বড় মায়ার সঙ্গে ওই সিংহ বা বাঘের পিঠের ওপরে হাত বুলিয়েছিলেন এমন মনে হচ্ছিল এরা এমামের পোষা পশু এমামের পালতু বা পোষা প্রাণী এমামকে চেনে জানে অতি ভালোবাসে তাই এমামকে দেখে সঙ্গে সঙ্গে নতশির হয়েছিল বাদশার দরবারে কিছু পাহারারা এই দৃশ্য দেখেছিল এমাম বুঝতে পেরেছিলেন সুতরাং ইমাম বললেন ওখান থেকে আওয়াজ দিয়ে আয় মোতাবাক্কেল মনে রাখিস আমরা সাদাত নবীর বংশধারী আল্লাহ রব্বুল আলমিন আমাদের রক্ত হিংস্র পশুরের ওপরে হারাম করেছে আর আমাদের শরীর আগুন ও পানির জন্য হারাম করেছে পানি আমাদেরকে ডোবাতে পারবে না আগুন আমাদেরকে জ্বালাতে পারবে না বা কোনো হিংস্র পশু কখনো আমাদেরকে খেতে পারবে না আমাদেরকে আঘাত করতে পারবে না এই কথা শুনে বাসা লজ্জিত হয়ে ভেতরে চলে গেল আর নিজের ওজির বা মুশিরদেরকে ডাকলো ডেকে বলছে তোমরা যে এই দৃশ্য দেখেছ নিচে গার্ড বা দরবানদেরকেও বলে দিও তারা যেন বাইরে কারোর সঙ্গে এই জিনিস উল্লেখ না করে কারণ বাইরে লোকেরা যদি জানতে পারে যে এইভাবে হিংস্র পশুরা যা যে পশুদেরকে আমি ইমামকে মারার জন্যে প্রস্তুত করে রেখেছিলাম তারা ইমামের আগে নতুসের হয়েছে ইমামের পায়ের ওপরে তারা চুম্বন করেছে যদি জানতে পারে তো ইমামের সম্মান নবী আলে নবীর সম্মান আরও বেড়ে যাবে শ্রদ্ধা আরও বেড়ে যাবে খবরদার এই খবর যেন কেউ না পায় তখন ওই বাদশার অজির বলছে বাদশাহ এই দরবারে গতকাল এক মহিলা এসেছিল সে নিজেকে জায়নাব বিনতে আলী বলছে সৈয়দ বংশের হওয়ার দাবি করছে আর তার দাবিকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারছে না সুতরাং ইমাম আলী নকিকে যদি জিজ্ঞাসা করা হয় তো উনি সঠিক বলবেন কেন উনি আহলে বায়তের একজন সদস্য আহলে বায়তের সমস্ত গুণ থেকে উনি অবগত মানে উনি জানেন আহলে বায়তের কি গুণ বা আহলে বায়তের কি মর্যাদা বা আহলে বায়তকে আল্লাহ কি সম্মান দান করেছে সুতরাং বাদশাহ মুশির এসে ইমামে আলী নাকি আলাইসালামকে জিজ্ঞাসা করছে একজন মহিলা সে নিজেকে সাদাত বংশের বলছে জাইনাব মিনতে আলীকে নিজেকে বলছে তাকে অনেকভাবে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে কিন্তু সে মানতে রাজি নয় আপনি কোনো এমন ব্যবস্থা করুন যাতে তার মিথ্যা প্রকাশ হয়ে যায় তখন এমাম আলী নাকি আলাইসাল্লাম বললেন তোমরা তো এখন নিজের চোখে দেখেছ আমি সৈয়দ সাদাত বংশের আমার রক্তের মধ্যে মাফাতেমা আলীর রক্ত জড়িত আছে সামিল আছে সুতরাং কোনো পশু কোনো হিংস্র পশু আমাদেরকে আঘাত করতে পারে না বাদশাকে বলো ওই নারী ওই মহিলা যে নিজেকে জায়নাব বিনতে আলী বলছে এক তো এতদিন বেঁচে থাকা তার জন্য সম্ভব নয় কিন্তু সে নারী বারবার বলছিল প্রতি পঁচাশ পঞ্চাশ বছরে আমি পুনরায় যুবতী হয়ে যাই এইভাবে সে একটা ষড়যন্ত্রের মধ্যে ছিল করছিল যাই হোক ইমাম নিকাল ইসলাম বললেন ঠিক আছে ওকে এইভাবে পশুর সামনে রাখা হোক যদি পশু তাকে ক্ষতিগ্রস্ত না করে তাহলে সে নিজের কথায় বা নিজের দাবিতে সত্য আর যদি পশু তাকে ক্ষতিগ্রস্ত করে তার মানে সে মিথ্যাবাদী সুতরাং বাদশার হুকুম হলো ওই মহিলাকে ধরে নিয়ে আসা হলো তুমি নিজেকে জায়নাব বিনতে আলী বলো সৈয়দ বংশের বলো তোমার শরীরে সাদাতের রক্ত বচ্ছে সুতরাং এই এমামে আলী নকি আলাইসালাম পশুর সামনে দাঁড়িয়েছিলেন পশু এনাকে ক্ষতি করেনি তুমিও পশুর সামনে যাও যদি তোমাকে পশু ক্ষতি না করে এই হিংস্র পশুরা তোমাকে যদি আঘাত না করে তুমি তোমার দাবিতে সত্য প্রমাণ হয়ে যাবে ওই বাঘ বা সিংহকে দেখে ভয়ভীত হয়ে সঙ্গে সঙ্গে সে ক্ষমা চাইতে শুরু করলো বাদশাহ আমার জীবন দান দিন আমাকে ক্ষমা করে দিন আমি ভুল বলছিলাম আমি দুনিয়ার মায়ায় বা দুনিয়ায় সম্মান পাওয়ার জন্যে এই দাবি করছিলাম আমি আলীর কন্যা নয় আমি আলীর বা আহলে ব্যায়তের অমুক শত্রুর কন্যা সুতরাং তাকে হেংস্র পশুর সামনে ফেলে দেওয়া হলো আর পশু ওই নারীকে চিরে ফেড়ে খেয়ে ফেলল এই দৃশ্য দেখার পরে যারা শত্রু ছিল তাদের বিবেক ফিরে আসার দরকার ছিল যে আল্লাহ যে আহলে বায়াতকে নবী ও নবীর খানদানকে বংশকে এই সম্মান দান করেছে আর আমরা যে তাদেরকে বারবার লাঞ্ছিত করার দুঃখিত করার লজ্জিত করার চেষ্টা করছি এটা আমরা ভুল করছি কিন্তু দুনিয়ার মায়ায় দুনিয়ার মমতায় দুনিয়ার আশায় রাজিত্বর আশায় তারা এই সব ভুলে গিয়েছিল সুতরাং বহুভাবে তারা নবী ও আলে নবীর উপরে তারা অত্যাচার করেছিল যেমন আবু জাহেল বা আবু সুফিয়ান আপনারা জানেন ইসলাম বা রসুল ইসলামের চরম শত্রু ছিল ওইরূপ নবীর পরে ওই পুরো বংশধারী হিসাবে শত্রুতা বানু উমাইয়া বা বানু আব্বাসের মধ্যে চলছিল এমনকি আহলে বায়াত নয় আহলে বায়াতের অনুগামী অনুসারীদেরকেও কখনো শান্তিতে থাকা সুযোগ দেওয়া হয়নি যদি বাদশাহ জানতে পারত যে এরা আহলে বায়াতের অনুগামী ও অনুসারী বা আহলে বায়াতকে ভালোবাসে তখন বাদশাহ তাদের ওপরে জুলুম অত্যাচার শুরু করত নবী করিম সাল্লা সাল্লামের পরে যারা নবীর আহলেবায়তকে ছেড়ে নিজের রাস্তাকে আলাদা করে নিয়েছিল ধারাবাহিক হিসেবে দেখুন তাদের অনুগামী ও অনুসারীরা যখন রাজিত্ব লাভ করেছিল বা বিশেষ করে মাওলা আলী আলাহ ইসলামের পরে হাকিমে শাম তার সন্তান আদিরা বা বানু ওমাইয়ের যে সমস্ত রাজারা জোরপূর্বক ওই ইসলামিক রাজিত্ব লাভ করেছিল আর বানু মাইয়ার পরে বানু আব্বাস যখন এই রাজিত্ব পেয়েছিল তারা কখনো আহলে বায়তকে ওনাদের অধিকার দেয়নি নবী ও নবীর আহলে বায়তকে কখনো ওইভাবে শান্তিপূর্ণভাবে কাজ করার সুযোগ দেয়নি যেটা তানাদের হক বা অধিকার ছিল তাই ওই সমস্ত জালিম বাদশাদের যুগে আহলে বায়তের অনুগামী অনুসারীরা বড় কঠিন অবস্থায় অনেক অনেক সময় তাকাইয়ার মাধ্যমে নিজের ইমানকে তানারা রক্ষা করে রেখেছিলেন বাঁচিয়ে রেখেছিলেন সুযোগ পালে তাদেরকে শেষ করে দেওয়া হতো সুতরাং এই ইমামে নকি আলাহিসাল্লামের জীবনীতে আমি দেখেছি উনি বহুবার নিজের চাহনাওয়ালাদেরকে বাঁচিয়েছিলেন দুশ্মনের ষড়যন্ত্রে তাঁরা ফেসে যেতেন কিন্তু ইমাম নিজের এজাজ বা চমৎকার বা আল্লাহ দেওয়া শক্তির মাধ্যমে নিজের আপনদের রক্ষা করতেন একবার ওনার এক সাহাবি ইউনুস নাক্কাশ সে হঠাৎ এসে বলছে মাওলা ইমাম আমি এখানে আপনার বা আপনার বংশের মানে আহলেবায়তের অনুগামী অনুসারী হিসেবে বিখ্যাত আমার একটা পরিচয় আছে জালিম আমাকে বহুবার মারার সুযোগ খুঁজেছে কিন্তু কখনো আমি তাদেরকে সেই সুযোগ দিইনি মাওলা গতকাল আমার থেকে একটা ভুল হয়েছে একটা ক্ষতি হয়েছে আর আমার মনে হয় জালিম বাদশাহ এবারে বড় একটা সুযোগ পেয়ে যাবে আমাকে মারার আমাকে হত্যা করার আমাকে কাতল করার আমি খুব ভয়ভীত মাওলা আমার পরে আমার বাল বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন আমার পরে আমার এতিমদের একটু খেয়াল রাখবেন এমা মেনকি ইসলাম বললেন এই অনুষ তুমি এত দুশ্চিন্তা কেন পড়েছ এমন কি ভুল করেছ এমন কি হয়েছে যে তোমাকে মনে হচ্ছে যে বাদশাহ তোমাকে কাতল করিয়ে দেবে তোমার জীবনরেখা শেষ কেটে দেবে বা শেষ করে দেবে তখন ওই ইউনুস নাক্কাশ বলছে মাওলা আপনি জানেন আমি এই শহরের বা এলাকার বিখ্যাত স্বর্ণকার আমার হাতের তৈরি করা আংটি বা গহনা সবাই পছন্দ করে গতকাল বাদশার দরবার থেকে আমাকে একটা সুন্দর পাথর পাঠানো হয়েছিল বড় মূল্যবান পাথর বাদশার স্ত্রীর জন্যে আংটি তৈরি করার জন্যে আমি ওই পাথরটা ঘষে বা কাটিং করে সেটিং করছিলাম হঠাৎ পাথর আমার হাত থেকে পড়ে গিয়েছিল কি হাতুড়ির চোটে ফেটে দুভাগ হয়ে গেছে মানে পাথরটা ভেঙে দু টুকরো হয়ে গেছে আর আমি জানি ওই বাদশাহ এই পাথর ভাঙার কারণে আমার মাথা কেটে নেবে ইমাম আলী নিকাল্লাম বললেন আমাকে ভালোবাসো আমার আহলেবায়তকে ভালোবাসো নবী নবীর আহলেবায়তকে ভালোবাসো চিন্তা করো না আমরা যতক্ষণ আছি আমাদের অনুগামী অনুসারীদেরকে কোনো চিন্তা করার প্রয়োজন নেই এহকাল ও পরকালে তাদের সুন্দর রক্ষক হিসেবে আল্লাহ আমাদেরকে বহু শক্তি দান করেছে চিন্তা করো না আল্লাহর কাছে আমি দোয়া করব সেই আল্লাহ তোমার রক্ষা করবে একদম চিন্তা করার প্রয়োজন নেই মাওলা তবুও মনে ভয় আসছে কাল সকালে এসে যখন আংটির দাবি করবে বা আংটি নিতে আসবে কি কাউকে পাঠাবে আমি যদি আংটি না দিই তো আমাকে দরবারে ডাকা হবে আর যখন এই হকিকত প্রকাশ হয়ে যাবে যে আংটির পাথর ভেঙে গেছে আমাকে হত্যা করে দেবে এমাম বললেন সকাল হওয়ার অপেক্ষা করো এখনও রাত আছে আল্লাহ আছে নিশ্চিন্তে যাও আমার উপরে বিশ্বাস রাখো তোমার কিচ্ছু হবে না বরং যেটা হয় অনেক অনেক সময় তাতেই মঙ্গল হয় আল্লাহর মহিমা দেখো বলো ভালোবাসত এমামের উপর বিশ্বাস ছিল এমাম যখন বললেন যাও নিশ্চিন্তে যে ঘুমিয়ে পড়ো তোমার চিন্তা করার কোনো দরকার নেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে বাড়ি চলে গেছে দ্বিতীয় দিন এসে যখন সকালে দোকান খুলেছে এমন সময় বাসটার তরফ থেকে একজন সেপাই এসেছে এসে বলছে বাদশাহ আপনাকে দরবারে ডেকেছেন ভয়ে কাঁপতে কাঁপতে দরবারে যাচ্ছে দরবারে পৌঁছেছেন বাচ্চাকে সালাম করার পরে জিজ্ঞেস করেন হুজুর কেন ডাকা হলো আমাকে দরবারে তখন বাদশাহ এ ভাবছিল ইউনুস নাক্কাশ ভাবছিল যে আমার কাছে আংটি বলবেন চাবেন যে কই সে আংটি দাও কিন্তু বাদশাহ এটা বলেনি বাদশাহ বলছে রাত্রে আমার দুই স্ত্রীর মধ্যে মতভেদ হয়েছে আর যে আংটিটা আমি পাথরটা আমি তোমাকে দিয়েছিলাম আংটি তৈরি করার জন্যে যদি তোমার দ্বারা সম্ভব হয় তো তোমার মেহনাতি বা তোমার পরিশ্রমিক পরিশ্রমকে ডবল করে দেবো কোনো রকমে ওই পাথরটা ভেঙে দু টুকরো করো আর একটার জায়গায় দুটো আংটি তৈরি করো কেননা আমি আমার দুই রানীকে আমার দুই স্ত্রীকে আমি খুশি করতে চাই এই কথা শুনে সঙ্গে সঙ্গে ওই ইউনুসে নাক্কাশ ওখানে দেয় নত হলেন আল্লাহ তোমার হাজার শুকুর মাওলা ইমাম নকি ইসলামের দুয়ায় আল্লাহ আমার মুশকিলকে আসান করেছে তার বৌদের মন্ত্রে জাগিয়েছে কি তার অন্তরে জাগিয়েছে না একটা না দুটো আংটির দরকার সুতরাং সে জীবন রক্ষা পেল প্লাস আরও অনেক পুরস্কার পেল তো আহলে ব্যায়তের অনুগামী অনুসারীরা কখনো তাদের যদি বিশ্বাস থেকে থাকে আহলে বায়তের প্রতি তাহলে বায়ত তাদেরকে কখনো নিরাশ করেন না ওইভাবে এমাম নকি ইসলামের আগামী দিনে ওনার বেলাদাতে তারিখ আসছে ওনার জীবনের আরও অনেক কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো যে উনি নিজের চায়নাওয়ালাদেরকে কি কত ভালোবাসতেন নিজের শিয়াদের কত ভালোবাসতেন তাদের দুঃখ দেখলে কত দুঃখিত হতেন তাদের কষ্ট তাদেরকে কষ্ট দেখলে কত কষ্ট পেতেন বাস ছোট একটুখানি একটা কথা বলতে চাই এক চাহনেওয়ালা মদিনায় বিমার পড়েছে সে নিজের ঘর থেকে বাইরে আসতে পারছে না তাই কারোর মাধ্যমে এমামে নাকি আলাহ ইসলামের কাছে খবর পৌঁছেছে যে আপনার অমুক চাহনেওয়ালা সে অসুস্থ সে আপনার জেয়ারাতে আসতে পারছে না আপনার সাক্ষাতে আসতে পারছে না অসুস্থতার কারণে এমাম সঙ্গে সঙ্গে তার জন্য একটি শরবত তৈরি করলেন কি পানি তার উপরে কিছু আল্লাহর কালাম ভিরত করে নিজের গোলামকে সাহাবিকে বা সাথীকে দিলেন বলেন এক্ষুনি যে ওকে দিয়ে দাও আর ওকে বলো এটা পান করতে ইনশাল্লাহ আল্লাহ ওকে শেফা দান করবে ইমাম এনকি আলাইসালামের সেবক খাদিম ওই পানি নিয়ে ওই সাহাবির বাড়িতে গিয়েছেন তাকে দিলেন পানি পান করো এই শরবত পান করো কে দিয়েছে কোথা থেকে নিয়ে এসেছ না মাওলা আপনার জন্য পাঠিয়েছেন ইমাম নকি আলাইসালাম পাঠিয়েছেন ঠিক আছে ধন্যবাদ যাও না আমি এখান থেকে যাব না যতক্ষণ আপনি এই শরবত পান না করবেন এমামের হুকুম আমার সামনে আপনাকে এই শরবত পান করতে হবে তখন সাহাবি বলছে তাই নিয়ে বিসমিল্লা বলে ওই শরবতটা পান করলেন ইতিহাস লিখছে ওই শরবত বা ওই পানি কারেন্টের মতো কাজ করেছে মানে যেভাবে আস্তে আস্তে ওই শরবতটা তার মেদায় লিভারে গিয়েছে সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো পুরো শরীরে কাজ করেছে আর পুরো শরীরের শক্তি সে ফিরে পেয়েছে যেন কোনো রোগ ছিলই না সঙ্গে সঙ্গে একদম নর্মাল হয়ে গেছে বলছে চলো মাওলার কাছে চলো মাওলার কাছে ফিরে আসছে এসে কাঁদছে সুক্রিয়া আদা করছে তখন মাওলা বলছেন কাঁদছ কেন না মাওলা আপনার দোয়া আমি শেফা পেয়েছি মাওলা বলছেন তাহলে তো খুশির কথা তাহলে কাঁদছ কেন না মাওলা এতদিন আপনার জিয়ারত থেকে মাহরুম ছিলাম শরীর অসুস্থ ছিল আপনার জিয়ারত করতে আসতে পারছিলাম না তখন ইমাম বললেন তোমার অন্তরে যে আমাদের ভালোবাসা আছে বা আমাকে তুমি যে ভালোবাসো যতই দূরে থাকো না কেন আমরা এক অপরের সঙ্গে অন্তরে জড়িত আছি তোমার কষ্ট আমার কষ্ট আর এটাই মনে রাখবেন আমাদের পরিচয় আহলে বায়তের খুশিতে আমরা খুশি হই আর আহলে বায়তের দুঃখে আমরা দুঃখিত হই ওইরূপ আহলে বায়তও বলেছেন আমাদের চাহনেওয়ালারা যখন খুশি হন তারা যখন শান্তিতে থাকে খুশিতে দেখি তাদেরকে আমরা খুশি হই শান্তি পাই আর আমার চাহনেওয়ালারা যখন দুঃখিত হন কষ্টে থাকেন আমরা কষ্ট পাই তো এটাই মমিনের পরিচয় আল্লাহ মমিনের অন্তর এক অপরের সঙ্গে জড়িত করে রেখেছে বিশেষ করে আহলে ব্যয়েতের অনুগামী অনুসারীরা যারা আহলে ব্যয়তকে ভালোবাসে আহলে ব্যয়তও তাদেরকে ভালোবাসেন আর ইমামে জামান আলাইসলাম ইসলাম নিজের কয়েক সাক্ষাতে জানার ওনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যখন নালিশ করেছেন মাওলা আপনার সঙ্গে আমাদের সাক্ষাৎ সম্ভব নয় আমরা কি অবস্থায় জীবনযাপন করছি আপনি কি খবর রাখেন তখন ইমামে জামান আলাইসাল্লাম বলেছেন যদি আমি নিজের নজর তোমাদের উপরে না রাখতাম তোমরা যদি আমার দৃষ্টিতে না থাকতে তোমরা সবসময় যদি আমার নজরে না থাকতে তো দুনিয়া তোমাদেরকে শেষ করে ফেলতো মনে রেখো আমি তোমাদের সঙ্গে আছি সাথে আছি তোমাদের সুখ দুঃখে তোমাদের পাশে আছি তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নিজের এমামের অনুগামী অনুসারী হয়ে এমামের দুয়ার মধ্যে থাকতে পারি ইমামে জামানার নজর যদি আমাদের উপরে থাকে তো কোনো শত্রু আমাদেরকে আঘাত করতে পারবে না বাস এমামে আলী নকি আলাহ ইসলামকে ষড়যন্ত্রের মাধ্যমে সামেরায় ডাকা হয়েছিল আর মতাজ বিল্লাহ মতামিত আব্বাসি মাধ্যমে আপনাকে বিষ দিয়েছিল যখন এমাম মেনকি আলাহ ইসলামকে বিষ দেওয়া হয়েছিল এমাম মেনকি আলাহ ইসলাম এই দুনিয়া থেকে পল্লব গমন করলেন বড় দুঃখদায়ক ঘটনা ছিল সাধারণ পাবলিক ওনাকে খুব ভালোবাসতেন যখন এই খবর ছড়িয়ে গেল চারিদিক থেকে সবাই ছুটে আসছে এমামকে দেখার জন্যে বিদায় দেওয়ার জন্যে তাই হিস্ট্রিতে লেখা হয়েছে এমামে নকি আলাইসালামের জানাজায়ের ভিড় দেখে বাদশাহ আশ্চর্য আজ পর্যন্ত কোনো বাদশাহর জানাজায় এত ভিড় হয়নি কিন্তু ইমামকে দাফন করার পরে এমামে হাসান আসকারি আলাইসাল্লাম বসে কাঁদছিলেন তখন সাহাবিরা চাহনেওয়ালারা এসে এমামকে সহনত জানালেন যে মাওলা আপনার জন্য বড় দুঃখদায়ক ঘটনা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে আমরাও শরিক আমরাও দুঃখিত মাওলা আপনি নিজেকে খুশনসিব মনে করুন যে জালিম বাদশাহ আপনার বাবাকে মেরেছে কিন্তু তারপরেও আপনার বাবাকে দাফন কাফন করার সুযোগ আপনাকে দেওয়া হয়েছে একবার ভেবে দেখুন কারবালায় এমামে জাইনুল আবদিন আলাইসালামের সম্পর্কে যার চোখের সামনে তার পুরো বংশকে ধ্বংস করা হয়েছিল তার বাপ দাদাদেরকে বাপ চাচাদেরকে আপনদেরকে শহীদ করা হয়েছিল জওয়ান ছেলে বেঁচে ছিল কিন্তু তাকে দাফন কাফন করারও অনুমতি দেওয়া হয়নি আজ আমরা সকলে আপনার পাশে আছি বড় শ্রদ্ধা বা সম্মানের সঙ্গে আপনার বাবাকে দাফন করা হয়েছে আপনাকে সবাই সহানুভূতি জানাচ্ছে কিন্তু কাল এমামে জাইনুল আবদিন আলাইসালাম নিজের ফুপু আম্মা জাইনাবের সঙ্গে এই কথাই তো বলেছিলেন যে ফুপু আম্মা আমাদের দেশে আমরা দেখেছিলাম যখন কেউ মারা যায় তো আত্মীয় স্বজনরা এসে সবাই সহানুভূতি জানায় সবাই শ্রদ্ধাঞ্জলি দেয় পাশে দাঁড়ায় দুঃখ পেও না তোমাদের দুঃখে আমরাও শরিক কিন্তু আমার বাবা না আমার ভাই আমার আপনরা সবাই শেষ হয়ে গেছে কিন্তু কেউ এসে একবার আমাকে সহানুভূতি জানায়নি তাই ওই এমামে আলী নকি আলাইসালাম নিজের জীবনে যে বিখ্যাত একটা কাজ করে গেছেন সেটা হচ্ছে জিয়ারতে জামিয়া যখন চাহনেওয়ালারা ওনার কাছে অনুরোধ করেছিলেন যে এ আকা মাওলা সমস্ত ইমামদের জিয়ারাত সমস্ত মাসুমিনদের জিয়ারাত যদি আমরা আলাদা আলাদা রূপে না করতে পারি তো এমন কি কোনো জিয়ারাত আছে যেটা পড়লে সকলের জিয়ারাত হবে তখন ইমামে আলী নাকি আলাইসালাম জানার আজ শাহাদাতের তারিখ উনি ইমামে নাকি আলাইসালাম জিয়ারতে জামিয়া তশকিল দিয়েছিলেন জিয়ারতে জামিয়া পড়লে তোমরা সমস্ত নবী বা নবীর আহলে ব্যয়েতের বা মাসুমিনদের ইমামদের জিয়ারতের স্বভাব পাবা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন ওই জিয়ারত পড়ে এহকাল ও পরকালকে উজ্জ্বল করতে পারি জীবনে যদি সুযোগ হয় একবার অবশ্যই জিয়ারতে জামিয়া পড়ুন এই জিয়ারত জামিয়ার মধ্যে নবী ও নবীর আহলে ব্যয়েতের বা নবীর দিনের মারেফাত সংকলন করা হয়েছে এটা এমামে নকি একটা বড় দান এই উম্মতে মুসলিমার উপরে বিশেষ করে ওনাদের অনুগামী ও অনুসারী আহলে বেতের মান্যকারীদের জন্যে এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করলাম ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু